ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়া দুদিনের দুনিয়ার মোহে পড়ে স্থায়ী আখেরাত যাসে ভুলে দুদিনের দুনিয়ার মোহ দিশা দিল কারা রাস্তা খোদার দিশা দিল কারা রাস্তা খোদার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরা রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার দিকে দিকে দুনিয়ার মুশরে কেরা আউলিয়াদের কারামত দিশে হারা দিকে দিকে দুনিয়ার মুশরে কেরা আউলিয়াদের কারামত দিশে পান করিতে সুরা কালিমার মজনু হলো পান করিতে সুরা কালিমার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার মুসলিম নামধারী মোঘল রাজা আরাম আয়েশে করত মজা মুসলিম নামধারী মোঘল রাজা আরাম আয়েশে করত মজা এ সময়কে দেখালেন আলো আশার এ সময়ে কে দেখালেন আলো আশার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার নয় নয় আর নয় আর আমায়েশ সারিতে হবে তোদের নফসের খাহে নয় নয় আর নয় আর আমায়েশ সারিতে হবে তোদের নফসের খাহে আলফে সানির এই ডাক গতি দুর্বার আলফে সানির এই ডাক গতি দুর্বার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার লাখো লাখো মানুষ কারু শিলায় আল্লাহ আল্লাহ জিকির কলবে কে যায় লাখো লাখো মানুষ উসিলায় আল্লাহ আল্লাহ জিকির কলবে কে যায় বাহাউদ্দিন নকশবন্দি পীর বোখারার বাহাউদ্দিন নকশবন্দি পীর বোখারার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ডাকাতের কার কাছে তবা করে সন্ত্রাসী অলি হল কার নজরে ডাকাতেরা কার কাছে তবা করে সন্ত্রাসী অলি হল কার নজরে আব্দুল কাদের জিলানি সে অলিদের সরদার আব্দুল কাদের জিলানি শেখ অলিদের সরদার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার মার হাবা শুভেচ্ছা তোমায় শিয়া তোমার বুকে শুয়ে আছে লাখো আউলিয়া মার হাবা শুভেচ্ছা তোমায় শিয়া তোমার বুকে শুয়ে আছে লাখো আউলিয়া আফ্রিকা ইউরোপে তাদেরও মাজার আফ্রিকা ইউরোপে রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার ঘুরছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাউলিয়ার আউলিয়াদের পদ ধুলি সারা জাহানে বিশেষ করে বাংলাদেশের সারা জমিনে আউলিয়াদের পদ ধুলি সারা জাহানে বিশেষ করে বাংলাদেশের সারা জমিনে আছে সেথায় হাজার অলিদের মাজার আছে সে সেথায় হাজার অলিদের মাজার রাশি রাশি স্মৃতি মারা পিরাউলিয়ার ভুলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়া শাহ জালাল মাখদুম খান জাহানের কুতুবের দেশ এটি দেশ অলিদের শাহ জালাল মাখদুম খান জাহানের কুতুবের যার সিনাতে ঘুমায় সালেন সার সার সিনাতে ঘুমায় সালেন সার রাশি রাশি মালা পিরাউলিয়ার বলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি মালা পিরাউলিয়ার বলছো কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পীরাউলিয়া রাশি রাশি স্মৃতিমালা পীরাউলিয়া